بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু حميم عين سين قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم হা মিম আইন সিন কফ এমনি ভাবে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি ওহি প্রেরণ করেন له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেস্তাগণ তাদের পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে শুনে রাখো আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক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 اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير তারা কি আল্লাহকে ইচ্ছা সিও রহমতে দাখিল করেন আর জালিমদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই তোমরা যে বিষয়ে মতভেদ করো তার ফায়সালা আল্লাহর কাছে সোপর্দ ইনি আল্লাহ আমার পালন কর্তা আমি তাঁরই উপর নির্ভর করি এবং তাঁরই অভিমুখী হই فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তুদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাঁর অনুরূপ নয় তিনি সব শোনেন সব দেখেন له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر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 যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়তাজনিত সৌহার্দ্য চাই যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী গুণগ্রাহী أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور নাকি তারা কথা বলে যে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সোল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি করে ও সৎকর্ম করে বলুন আমি আমার দাওয়াতের জন্য তোমাদের কাছে কেবল আত্মীয়তা জনিত সৌহার্দ্য চাই যে কেউ উত্তম কাজ করে আমি তার জন্য তাতে পুণ্য বাড়িয়ে দিই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী গুণগ্রাহী أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور নাকি তারা কথা বলে যে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বা রটনা করেছেন আল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সোল্লাহ ইচ্ছা করলে আপনার অন্তরে মোহর এঁটে দিতেন বস্তুত তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন নিশ্চয় তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন পাপসমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত রয়েছেন তিনি মুমিন ও সৎকর্মীদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন আর কাফিরদের জন্য রয়েছে কঠোর শাস্তি ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير যদি আল্লাহ ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير যদি আল্লাহ তার সকল বান্দাকে প্রচুর রিজিক দিতেন তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন নিশ্চয় তিনি তার বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم والسماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء خلق السماوات والأرض وما بث فيهما من جمعهم إذا يشاء خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তাঁর এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্র করতে সক্ষম وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা পৃথিবীতে পলায়ন করে আল্লাহকে অক্ষম করতে পারো না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো কার্যনির্বাহী নেই সাহায্যকারীও নেই ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور সমুদ্রে ভাসমান পর্বত সমজাহাজ সমূহ তার অন্যতম নিদর্শন তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন তখন জাহাজসমূহ সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড় নিশ্চয়ই এতে প্রত্যেক সাবরকারী কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص অথবা তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে তারা যেন জানে যে তাদের কোনো পলায়নের জায়গা নেই فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم الذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون অতএব তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র আর আল্লাহর কাছে যা রয়েছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালন স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করেছে তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে যারা বড় গোনা ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং প্রধান্বিত হয়েও ক্ষমা করে والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে নামাজ কায়েম করে পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে لا يحب الظالمين আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে নিশ্চয়ই তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন না ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নিশ্চয়ই যোগ নেই নিশ্চয়ই যে অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই যে সবর করে ও ক্ষমা করে নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين